দেখেছি এগারোটি নক্ষত্রকে সূর্যকে এবং চন্দ্রকে আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সেজদা করতে দেখেছি قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن তিনি বললেন বৎস তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتم أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাণীসমূহের নিগুড় তত্ত্ব শিক্ষা দেবেন এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার পরিজনের প্রতি যেমন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাকের প্রতি পূর্ণ করেছেন নিশ্চয় তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী প্রজ্ঞাময় لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة ونحن عصبة إن أبانا لفي ضلال مبين অবশ্যই ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য নিদর্শনাবলী রয়েছে যখন তারা বলল অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ নিশ্চয় আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين হত্যা করো ইউসুফকে কিংবা ফেলে আসো তাকে অন্য কোন স্থানে এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত হয়ে থাকবে قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين তাদের মধ্য থেকে একজন বলল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং ফেলে দাও তাকে অন্ধকূপে যাতে কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে যায় যদি তোমাদের কিছু করতেই হয় قالوا يا أبانا ما لك لا تأمننا على يوسف وإنا له لناصحون তারা বলল পিত ব্যাপার কি আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না আমরা তো তার হিতাকাঙ্ক্ষী أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন তৃপ্তিসহ খাবে এবং খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون তিনি বললেন আমার দুশ্চিন্তা হয় যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে ব্যাঘ্র তাকে খেয়ে ফেলবে এবং তোমরা তার দিক থেকে গাফেল থাকবে قالوا لئن أكله الذئب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 বাঘে খেয়ে ফেলেছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون এবং তারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনল বললেন এটা কখনই নয় বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে সুতরাং এখন সবর করাই আমার পক্ষে শ্রেয় তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্য স্থল وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون এবং একটি কাফেলা এলো অতঃপর তাদের পানি সংগ্রহকে প্রেরণ করল সে বালতি ফেলল বলল কি আনন্দের কথা এ তো একটি কিশোর তারা তাকে পণ্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল আল্লাহ খুব জানেন যা কিছু তারা